দিনী আমাদের সাগর দিনেরি মায়ায় দিনী আমাদের সাগর দিনেরি মায়ায় আলেম ছাড়া দিন বাঁচে না বলেন মুস্তফায় দিনী আমাদের সাগর দিনেরি মায়ায় আলেম ছাড়া দিন বাঁচে না বলেন মুস্তফায় লক্ষ আলেম সারা দেশে লক্ষ আলেম সারা দেশে গড়বে দিনিয়ায় দিনি আমাদের আশা গড় দিনেরই মায়ায় আলেম ছাড়া দিন বাঁচে না বলেন মুস্তফায় দাড়ি বিহীন আলেম হলে কেই বাতাকে আলেম বলে দাড়ি বিহীন আলেম হলে এই বাতাকে আলেম বলে দাড়ি বিহীন আলেম হলে এই বাতাকে আলেম বলে আলেম নামে ভণ্ড ওরা আলেম নামে ভণ্ড ওরা জেনে রেখো ভাই দিনী আমাদের আশা গড় দিনেরই মায়ায় আলেম ছাড়া দিন বাঁচে না বলেন মুস্তফায় লক্ষ আলেম সারা দেশে লক্ষ আলেম সারা দেশে গড়বে দিনিয়ায় দিনী আমাদের আশা গড় দিনেরই মায়ায় আলেম ছাড়া দিন বাঁচে না বলেন মুস্তফায় টুপি ছাড়াও নামাজ হবে এই আয় আসলো কবে টুপি ছাড়াও নামাজ হবে এই ফতোয়ায় আসলো কবে টুপি ছাড়া নামাজ হবে এই ফতোয়ায় আসলো কবে এরাই হলো মডার্ন আলেম এরাই হলো মডার্ন আলেম দাড়ি টুপি নাই দিনই আমাদের আশা গড় দিনেরই মায়ায় আলেম ছাড়া দিন বাঁচে না বলেন মুস্তফায় লক্ষ আলেমে সারা দেশে লক্ষ আলেমে সারা দেশে ঘুরবে দিনিয়ায় দিনী আমাদের আশা গড় দিনেরি মায়ায় আলেম ছাড়া দিন বাঁচে না বলেন মুস্তফায় বাংলা ভূমি অলিদের আবাদ ছড়ায় কারা তাদের অপবাদ বাংলা ভূমি অলিদের আবাদ ছড়াই কারা তাদের অপবাদ বাংলা ভূমি অলিদের আবাদ ছড়াই কারা তাদের অপবাদ দুশ্মনোরা অলির দুশ্মনরা নবী অলির দুশ্মনরা মিটাতে ধুলায় দিনই আমাদের সাগড় গড় মায়ায় আলেম ছাড়া দিন বাঁচে না বলেন মুস্তফায় লক্ষ আলেম সারা দেশে লক্ষ আলেম সারা দেশে ঘড়বে দিনিয়ায় দিনি আমাদের আশা গড় দিনের মায়ায় আলেম ছাড়া দিন বাঁচে না বলেন মুস্তফায় লক্ষ আলেম সারা দেশে লক্ষ আলেম সারা দেশে গড়বে দিনিয়ায় দিনই আমাদের আশা গড় দিনেরই মায়ায় আলেম ছাড়া দিন বাঁচে না বলেন মুস্তফায় দিনই আমাদের আশা গড় দিনেরই মায়ায় আলেম ছাড়া দিন বাঁচে না বলেন মুস্তফায় দিনিয়া মাদ্রাসা গড় দিনেরি মায়া